نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر برے تک Allahu Ekber Nare tekbir Allahu Ekber Nare tekbir Allahu Ekber Nare tekbir Allahu Ekber Nare tekbir Allahu Ekber Nare tekbir Allahu Ekber Nare tekbir তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর এক হাত চলি এক পথে চলি এক হাত চলি এক পথে চলি ইসলামের তরে যাব লড়িয়া স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা ধুকে দুঃখে মরবে এ দেশে জনতা আ ধুকে দুঃখে মরবে এ দেশে জনতা আ ধুকে দুঃখে মরবে এ দেশে জনতা স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা আ দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা আ দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা ধুকে দুঃখে মরবে এদেশে জনতা আ ধুকে দুঃখে মরবে এদেশে জনতা আ ধুকে দুঃখে মরবে এদেশে জনতা স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি মানে কি মানে কি স্বাধীনতা মানে রাজনীতিবিদরাই রাজ্য শাসনে স্বাধীনতা মানে বাজরাই দুর্নীতি দমনে তুলছে স্বাধীনতা মানে ক্ষুধার্ত জন অনাহারে অনাহারে উপবাস স্বাধীনতা মানে দ্রব্য মূল্যে আগুন জলে হয় সর্বনাশ স্বাধীনতা মানে ধনীরাই ধনী হয় গরিবেরা হয় আর নিম্নমান স্বাধীনতা মানে চোর গুন্ডার সব নেতাদের গরমে ভ্রাম্যমান স্বাধীনতা মানে অসহায় যাত্রীর রাত্রিতে পথ চলা বিপজ্জনক স্বাধীনতা মানে নির্জন সড়কে সন্ত্রাসী হামলায় প্রতিবন্ধ স্বাধীনতা মানে ক্রমশই বাড়ছে ছোট আর বড় সব পণ্যের দাম স্বাধীনতা মানে বাড়তেই পারবে না মসজিদ মাদ্রাসা মোল্লার দাম স্বাধীনতা মানে হকানি পীর ছেড়ে ভণ্ডের উপশালায় মুড়িদের ঢল স্বাধীনতা মানে কৌমি মাদ্রাসায় জঙ্গি তালাশ করে জঙ্গি মহল স্বাধীনতা মানে সরকারি নুন খেয়ে সরকারকে আবার দিচ্ছে বাস স্বাধীনতা মানে গণতন্ত্র আজ গৃহাধ্যক্ষ হাতে খেলছে স্বাধীনতা মানে মূর্খের দল সব বড়দের নিয়ে করে বাড়াবাড়ি স্বাধীনতা মানে মাদ্রাসা না পড়েও আলেম ওলামা নিয়ে গবেষণাকারী যতদিন থাকবে নিঃশ্বাস এই দেহে ততদিন থাকবে বিশ্বাস ইসলামী হুকুমত বাংলার জমিনে করবই কায়েমে আশ্বাস যতদিন থাকবে নিঃশ্বাস এই দেহে ততদিন থাকবে বিশ্বাস ইসলামী হুকুমত বাংলার জমিনে করবই কায়েমে আশ্বাস যতদিন থাকবে নিঃশ্বাস এই দেহে ততদিন থাকবে বিশ্বাস ইসলামী হুকুমত বাংলার জমিনে করবই কায়েমে আশ্বাস স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা ধুকে দুঃখে মরবে দেশে জনতা আ ধুকে দুঃখে মরবে দেশে জনতা আ ধুকে দুঃখে মরবে দেশে জনতা স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা দুঃখে দুঃখে মরবে দেশে জনতা আুখে দুঃখে মরবে দেশে জনতা আুখে দুঃখে মরবে দেশে জনতা স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা আ দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা আ দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি মানে কি মানে কি স্বাধীনতা মানে নাস্তিক বলে যায় কাকের মতোই নাকি আজানের আওয়াজ স্বাধীনতা মানে নামাজের আহ্বায়ক মোয়াজ্জিনের খুনে সন্ত্রাসী রাজ স্বাধীনতা মানে হাফেজ মাসুদের রক্তে রঞ্জিত বিমারিয়া স্বাধীনতা মানে সন্ত্রাসী হামলায় মুহতামিমা হত জমিরিয়া স্বাধীনতা মানে তনুরিনা রোকেয়া খুকির হত্যাকারী নিস্তর স্বাধীনতা মানে বিনা পর্দায় চলে প্রকাশ্য দিবালোকে খাদিজার মতো শত নির্যাতন স্বাধীনতা মানে গুলশান হামলায় নাটকীয় জঙ্গির উৎপাদন স্বাধীনতা মানে বারবারে উল্টায় গণতান্ত্রিক এই সংবিধান স্বাধীনতা মানে মুসলমানের দেশে হিন্দুরা ভেঙে ফেলে আল্লাহর ঘর স্বাধীনতা মানে ধর্মীয় রাজনীতি ধর্মীয় শিক্ষা ধর্মীয় সবকিছু বন্ধ কর স্বাধীনতা মানে রাষ্ট্র ধর্ম কেন ইসলাম এই নিয়ে মত বিরোধ স্বাধীনতা মানি দেশ জুড়ে খুনা মারামারি হানাহানি প্রতিশোধ স্বাধীনতা মানি যোগ্যতা রাস্তায় মূর্খতা চেয়ারে নেতার জোরে স্বাধীনতা মানি বাদশার বাদশা দয়াল নবীজির ব্যঙ্গ করে স্বাধীনতা মানি বাংলাদেশের খেয়ে বাংলাদেশেরই বিরুদ্ধে গায় স্বাধীনতা মানি দেশদ্রোহী নাস্তিক গলিতে গলিতে শত আস্তানা যতদিন থাকবেই নিঃশ্বাস এই দেহে ততদিন থাকবেই বিশ্বাস ইসলামী হুকুমত বাংলার জমিনে করবই কায়েমে আশ্বাস যতদিন থাকবেই নিঃশ্বাস এই দেহে ততদিন থাকবেই বিশ্বাস ইসলামী হুকুমত বাংলার জমিনে করবই কায়েমে আশ্বাস যতদিন থাকবেই নিঃশ্বাস এই দেহে ততদিন থাকবেই বিশ্বাস ইসলামী হুকুমত বাংলার জমিনে করবই কায়েমে আশ্বাস স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা ধুকে দুঃখে মরবে দেশে জনতা আ ধুকে দুঃখে মরবে দেশে জনতা আ ধুকে দুঃখে মরবে দেশে জনতা স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা দুঃখে দুঃখে মরবে দেশে জনতা আ দুঃখে দুঃখে মরবে এদেশে জনতা আ দুঃখে দুঃখে মরবে দেশে জনতা স্বাধীনতা মানে কি বন্ধু এই কথা এই কথা দুঃখে দুঃখে মরবে দেশে জনতা আ দুঃখে মরবে দেশে জনতা আ দুঃখে মরবে দেশে জনতা স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি মানে কি মানে কি স্বাধীনতা মানে কি টু কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সৌজন্যে BPS Hufazul Quran madrasa Laksam Comilla Facebook dot com A B U A I Y U B A N S A R I Abu Ayub Ansari Facebook dot com slash BPS A S G পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী আকর্ষণীয় অ্যালবাম জীবন্ত লাশ